সাথে আত্মীয়তারও ধার ধারে না এবং কোন চুক্তি পালনের দায়িত্ব বোধ করে না তারা তাদের মুখের কথা দিয়ে তোমাদেরকে রাজি করাবার চেষ্টা করে কিন্তু তাদের দিল তা অস্বীকার করে তাদের বেশিরভাগ লোকই ফাসেক তারা আল্লাহর আয়াতের বদলে সামান্য দাম কবুল করে নিয়েছে তারপর আল্লাহর পথে বাধা হয়ে দাঁড়িয়ে গেছে তারা যা কিছু করছিল তা খুবই মন্দ لا يرقبون في مؤمن إلا ولا ذمة وأولئك هم المعتدون فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون وإن نكثوا أيمانهم من بعد عهدهم وطعنوا في دينكم فقاتلوا فقاتلوا أئمة الكفر إنهم لا أيمان لهم لعلهم ينتهون কোন মুমিনের ব্যাপারে তারা আত্মীয়তার পরোয়াও করে না এবং চুক্তি পালনের দায়িত্ব বোধ করে না আর সব সময়ে তাদের তরফ থেকে বাড়াবাড়ি করা হয়েছে এরপর যদি তারা তওবা করে নামাজ কায়েম করে ও জাকাত আদায় করে তাহলে তো তারা তোমাদের দিনই ভাই হয়ে গেল আর আমি জ্ঞানী লোকদের জন্য আমার হুকুম আহকাম স্পষ্ট করে দিয়ে থাকি যদি চুক্তি করার পর তারা তাদের কাসম ভঙ্গ করে ফেলে এবং তোমাদের দিনের উপর হামলা চালাতে শুরু করে তাহলে কাফে নেতাদের সাথে লড়াই করো কেননা তাদের কওমের কোনো বিশ্বাস নেই হয়তো তালোর ভয় তারা বিরত হবে ألا تقاتلون قوما نكثوا أيمانهم وهموا بإخراج الرسول وهم بدأوكم أول مرة أتخشونهم فالله أحق أن تخشوه إن كنتم مؤمنين তোমরা কি এমন লোকদের বিরুদ্ধে যুদ্ধ করবে না যারা তাদের ওয়াদা ভঙ্গ করে এবং রসুলকে দেশ থেকে বের করে দেবার ফয়সালা করেছিল আর তারাই পয়লা বাড়াবাড়ি শুরু করেছিল তোমরা কি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 আল্লাহর কাছে তো ওই লোকদের দরজাই বড় যারা ইমান এনেছে হিজরত করেছে এবং আল্লাহর পথে তাদের জান ও মাল দিয়ে জিহাদ করেছে এরাই ওই সব লোক যারা সফল কাম يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم أجرا وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون তাদের রব তাদেরকে তার রহমত সন্তুষ্টি ও এমন বেহেশতের সুখবর দিচ্ছেন যেখানে তাদের জন্য চিরস্থায়ী সুখের ব্যবস্থা রয়েছে তারা সেখানে চিরদিন থাকবে নিশ্চয় আল্লাহর কাছে খিদমতের বদলা দেওয়ার জন্য অনেক কিছুই আছে হে ওই সব লোক যারা ইমান এনেছ তোমরা তোমাদের পিতা এবং ভাইদেরকেও তোমাদের বন্ধু বানিও না যদি তারা ইমানের চেয়ে কুফুরিকে বেশি ভালোবাসে তোমাদের মধ্যে যা তাদেরকে বন্ধু বানায় তারাই সালিম قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره হে রাসুল আপনি তাদেরকে বলুন তোমাদের পিতা তোমাদের পুত্র তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন তোমাদের ওই মাল যা তোমরা কামাই করেছ তোমাদের ওই কারবার তোমরা যার মন্দার ভয় করো এবং তোমাদের ওই বাড়ি যা তোমরা পছন্দ করো এসব যদি তোমাদের কাছে আল্লাহ তার রসুল ও তার পথে জিহাদের চেয়ে বেশি প্রিয় হয় তাহলে আল্লাহর ফয়সাল আসা পর্যন্ত অপেক্ষা করো আল্লাহ ফাসিক লোকদেরকে হেদায়াত করেন না لقد نصركم الله في مواطن كثيرة ويوم حنين إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم, ثم وليتم مدبرين ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين এর আগে আল্লাহ তোমাদেরকে অনেক জায়গায় সাহায্য করেছেন এই তো সেদিন হুনাইনের যুদ্ধে তোমরা তার সাহায্যের শান দেখতে পেছ ওই দিন তোমাদের সংখ্যা বেশি থাকায় তোমরা গর্ব বোধ করছিলে কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি আর জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল এবং তোমরা পেছন ফিরে পালিয়ে গেলে এরপর আল্লাহ তার রসুল মুমিনদের উপর তার পক্ষ থেকে সান্ত্বনা নাজিল করলেন এবং এমন সেনাবাহিনী নাজিল করলেন যা তোমরা দেখতে পাওনি আর যারা কফুরি করেছিল তাদেরকে তিনি শাস্তি দিলেন যারা সত্যকে মানতে অস্বীকার করে তাদের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 জমিন পয়দা করেছেন তখন থেকে মাসের গণনায় আল্লাহর কিতাবে মাসগুলোর সংখ্যা বারোই রয়েছে এর মধ্যে চারটি মাস হারাম এটাই সঠিক বিধান তাই এ চারটি মাসের মধ্যে নিজেদের উপর জুলুম করো না আর সবাই মিলে মুষ্টিকদের সাথে লড়াই করো যেমন তারা সবাই মিলে তোমাদের বিরুদ্ধে লড়ছে জেনে রাখো যে আলমুত্তাকিদের সাথে আছেন إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله لا يهدي القوم الكافرين নাসিত কুফুরির মধ্যে আরো একটি অতিরিক্ত কুফুরি কাজ এ দ্বারা কাফিরদেরকে গুমরাহিতে লিপ্ত করা হয় তারা কোনো বছর একটি মাসে হালাল করে নেয় এবং আরেক বছর এই মাসটিকে হারাম করে রাখে যাতে আল্লাহর হারাম করা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 সফর হালকা হতো তাহলে ওরা অবশ্যই আপনার পেছনে চলতে প্রস্তুত হতো কিন্তু ওদের জন্য তো রাস্তা বড় কঠিন হয়ে গেছে এখন তার আল্লাহর কসম খেয়ে খেয়ে বলবে আমাদের যদি যাবার সাধ্য থাকত তাহলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে চলে যেতাম তারা নিজেরা নিজেদেরকে ধ্বংস করেছে আল্লাহ ভালোভাবেই জানেন যে তারা অবশ্যই মিথ্যুক لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين হে রসুল আল্লাহ আপনাকে মাফ করুন আপনি তাদেরকে কেন ছুটি দিলেন তাদের মধ্যে কারা সত্যবাদী ও কারা মিথ্যুক তা আপনার উপর স্পষ্ট না হওয়া পর্যন্ত তাদেরকে যুদ্ধে না যাবার অনুমতি দেয়া ঠিক হয়নি যারা আল্লাহ ও আখিরাতের উপর ইমান রাখে তারা তো কখনো আপনার কাছে দরখাস্ত করবে না যে তাদেরকে জান ও মাল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 সাহায্য করা আল্লাহর পথে ও মুসাফিদদের খেদমতে ব্যবহার করার জন্যে এটা আল্লাহর তরফ থেকে একটা ফরজ আর আল্লাহ সবকিছু জানেন এবং তিনি পরম জ্ঞানবুদ্ধির মালিক তাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা তাদের কথা দ্বারা নবীর কষ্ট দেয় এবং বলে লোকটি বড় কান পাতলা বলুন তিনি তোমাদের ভালোর জন্য এরকম আছেন তিনি আল্লাহর প্রতি ইমান রাখেন এবং মুমিনদের উপর আস্থা রাখেন আর তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের জন্য তো তিনি রহমত রহমত যারা আল্লাহর রসুলকে কষ্ট দেয় তাদের জন্য যন্ত্রণাদায়ক আজাব রয়েছে يحلفون بالله لكم ليرضوكم والله ورسوله أحق أن يرضوه إن كانوا مؤمنين ألم يعلموا أنه من يحادد الله ورسوله فأن له نار جهنم فأن له نار جهنم خالدا فيها ذلك الخزي العظيم ذروا المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم قل استهزئوا إن الله مخرج ما تحذرون তোমাদেরকে রাজি করার জন্যে তোমাদের সামনে তারা কসম খায় অথচ যদি তারা মুমিন হয়ে থাকে তাহলে আল্লাহ ও তার রসুল বেশি হকদার যে তাকে খুশি করার জন্য তারা ভাবনা চিন্তা করুক তারা কি কথা জানে না যে যে লোক আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে তার জন্য রয়েছে দোজখের আগুন যার মধ্যে সে চিরকাল থাকবে এটা বড়ই অপমানজনক এ মুনাফিকরা ভয় পায় যে না জানি মুসলমানদের উপর এমন কোন সুরা নাজিল হয়ে যায় যা তাদের দিলের গোপন কথা ফাঁস করে দেয় হে রসুল তাদেরকে বলুন তোমরা ঠাট্টা বিদ্রুপ করতে থাকো আল্লাহ অবশ্যই তা প্রকাশ করে দেবেন যার প্রকাশ পাকে তোমরা ভয় করো ولئن سألتهم ليقولن إنما كنا نخوض ونلعب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 من فضله لنصدقن ولنكونن من الصالحين তাদের মধ্যে কতক লোক এমনও আছে যারা আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে যদি তিনি আমাদেরকে দয়া করে মাল দান করেন তাহলে আমরা দান খয়রাত করব এবং নেক হয়ে থাকব فلما ما آتاهم من فضله بخلوا به من فضله بخلوا به وتولوا وهم معرضون فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أعقبهم بما أخلفوا الله ما وعدوه وبما ما وعدوه وبما كانوا يكذبون কিন্তু যখন আল্লাহ তার মেহেরবাণী দ্বারা তাদেরকে ধনী বানালেন তখন তারা বখিল হয়ে গেল এবং এমন ভাবে তাদের ওয়াদা থেকে ফিরে গেল যে তারা এর কোনো পরবাই করল না ফলে তাদের এই ওয়াদা ভঙ্গের কারণে যা তারা আল্লাহর সাথে করেছিল এবং এই মিথ্যার কারণে যা তারা বলছিল আল্লাহ তাদের দিলে মুনাফিক কায়েম করে দিলেন যা আল্লাহর সাথে তাদের সাক্ষাতের দিন পর্যন্ত বহাল থাকবে ألم يعلموا أن الله يعلم سرهم أن الله يعلم سرهم ونجواهم وأن الله علام الغيوب الذين يلمزون المطوعين من المؤمنين في الصدقات والذين لا يجدون في الصدقات والذين لا يجدون إلا جهدهم ۖ فيسخرون منهم سخر الله منهم ولهم عذاب أليم তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন কথা এমনকি গোপন সলা পরামর্শ পর্যন্ত জানেন নিশ্চয় আল্লাহ সব গায়েবী বিষয় পুরোপুরি খবর রাখেন আল্লাহ ওই বখিল ধনীদেরকেও জানেন যারা ওইসব ইমানদারদের সম্বন্ধে বিরূপ মন্তব্য করে যারা খুশি মনে দান করে এবং তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে যাদের আল্লাহর পথে দান করার মতো এটুকু ছাড়া আর কিছুই নেই যা তারা কষ্ট সহ্য করে দান করে থাকে আল্লাহ এই বিদ্রুপকারীদেরকে বিদ্রুপ করেন আর তার জন্যে যন্ত্রণাদায়ক আজাব রয়েছে استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين হে রাসূল আপনি এ জাতীয় লোকদের জন্য মাফ চান বা না চান যদি আপনি সত্তর বারও তাদের জন্য মাফ চান তবু আল্লাহ তাদেরকে কখনো মাফ করবেন না কারণ তারা আল্লাহ ও তার রাসূলের সাথে কুফরি করেছে আর আল্লাহ ফাসিক লোকদেরকে নাজাতের পথ দেখান না فرح المخلفون بمقعدهم خلاف رسول الله فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا أن يجاهدوا وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم ۖ بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا لا تنفروا في الحر قل نار جهنم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 আল্লাহ ও তার রসুলের সাথে কুফুরি করেছে এবং ফাসিক অবস্থায় মারা গেছে ولا تعجبك أموالهم وأولادهم ولا تعجبك أموالهم وأولادهم إنما يريد الله أن يعذبهم إنما يريد الله أن يعذبهم بها في الدنيا وتزهق في الدنيا وتزهق أنفسهم وهم كافرون তাদের ধন দৌলত ও অনেক সন্তান সন্ততি যেন আপনাকে ধোকায় না ফেলে এটাই আল্লাহর ইচ্ছা যে তিনি তাদের মাল ও সন্তানাদি দ্বারা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেবেন এবং কাফি অবস্থায় যেন তাদের মৃত্যু হয় وإذا أنزلت سورة وإذا أنزلت سورة أن آمنوا بالله وجاهدوا وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم ۖ وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم وقالوا ذرنا نكن مع القاعدين যখন কোন সুরায় এ কথা নাজিল হয় যে আল্লাহকে মানো এবং তার রসুলের সাথে মিলে জিহাদ করো তখন আপনি দেখেছেন যে তাদের মধ্যে যারা সমর্থ তারাই আপনার কাছে দরখাস্ত করে যেন তাদেরকে জিহাদে যাওয়া থেকে মাফ করা হয় আর তারা বলে আমাদেরকে ছেড়ে দিন আমরা তাদের সাথে বসে থাকব যারা বসে থাকে رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم رضوا بأن يكونوا مع الخوالف وطبع على قلوبهم فهم لا يفقهون এরা পেছনে থেকে যাওয়া লোকদের মধ্যে সামিল থাকাই পছন্দ করেছে তাদের দিলে মোহর মেরে দেয়া হয়েছে কারণ তাদের কিছুই বুঝে আসে না لكن الرسول والذين آمنوا معه والذين آمنوا معه جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات جاهدوا بأموالهم وأنفسهم وأولئك لهم الخيرات وأولئك وأولئك لهم الخيرات وأولئك هم المفلحون কিন্তু রাসূল এবং ওইসব লোক যারা তার সাথে ঈমান এনেছে তারা তাদের জান ও মালরা জিহাদ করেছে এখন সব মঙ্গল তাদেরই জন্যে এবং তারাই সফল কাম أعد الله لهم جنات جنات أعد الله لهم جنات تجري من تحتها الأنهار تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها ذلك الفوز العظيم আল্লাহ তাদের জন্যে এমন বাগান তৈরি করে রেখেছেন যার নিচে ঝর্ণাধারা বয়ে চলে তারা সেখানে চিরকাল থাকবে এটা বিরাট সাফল্য وجاء المعذرون من الأعراب وجاء المعذرون من الأعراب ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله ليؤذن لهم وقعد الذين كذبوا الله ورسوله سيصيب الذين كفروا منهم عذاب أليم আরব বেদুইনদের মধ্যেও অনেকে সে ওজোর পেশ করল যে তাদেরকেও পেছনে থেকে যাওয়ার অনুমতি দেয়া হোক এইভাবে যারা আল্লাহ ও তার রসুলের নিকট ইমানের মিথ্যা ওয়াদা করেছিল তারাও বসে রইল এই বেদুইনদের মধ্যে যারা কুফুরি ইখতিয়ার করেছে শীঘ্রই তাদেরকে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 أحملكم عليه أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون হে রাসুল তেমনিভাবে ওই সব লোকের বিরুদ্ধে আপত্তি তোলা যাবে না যারা নিজেরাই এসে আপনার কাছে দরখাস্ত করেছে যে তাদের জন্য যানবাহনের ব্যবস্থা করা হোক আর যখন আপনি তাদেরকে বললেন আমি তোমাদের জন্য যাতায়াতের ব্যবস্থা করতে পারছি না তখন তারা বাধ্য হয়ে ফিরে গেল তখন তাদের অবস্থাই ছিল যে তাদের চোখ থেকে পানি পড়ছিল এবং তারা এই জন্য বড়ই দুঃখ বোধ করছিল যে জিহাদে শরিক হবার জন্য তাদের খরচ করার সাধ্য নেই إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله وطبع الله على قلوبهم فهم لا يعلمون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 তোমরা তাদের উপর রাজি হয়ে যাও অথচ অবস্থা এই যে তোমরা যদি তাদের উপর রাজি হয়েও যাও তবু আল্লাহ কখনো ফাসিক লোকদের উপর রাজি হবেন না الأعراب أشد كفرا ونفاقا وأجدر ألا يعلموا وأجدر ألا يعلموا حدود ما أنزل الله على رسوله والله عليم حكيم ومن الأعراب من يتخذ ما ينفق مغرما ويتربص بكم الدوائر عليهم دائرة السوء والله سميع عليم এই বেদুইনরা কুফুরীয় মুনাফিকিরে খুব মজবুত তাদের ব্যাপারে এরই সম্ভাবনা বেশি যে আল্লাহ তার রসুলের উপর যে দিন নাজিল করেছেন এর সীমারেখা সম্পর্কে তারা জানে না আল্লাহ মহাজ্ঞানী ও চরম জ্ঞানবুদ্ধির অধিকারী বেদুনদের মধ্যে এমন এমন লোক রয়েছে যারা আল্লাহর পথে কিছু খরচ করলে তাকে তারা বাধ্যতামূলক জরিমানা মনে করে আর তোমাদের ব্যাপারে কালের চক্করের অপেক্ষা করছে যেন তোমাদের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 জানেন তাদেরকে কথা জানা নেই যে তিনি আল্লাহ যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের দান খয়রাত গ্রহণ করেন আর আল্লাহ বড়ই ক্ষমাসীন ও মেহেরবান وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون وستردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وآخرون مرجون لأمر الله إما يعذبهم وإما يتوب عليهم হে রাসুল তাদেরকে বলে দিন তোমরা আমল করো আল্লাহ তার রসুল ও মুমিনগণ সবাই লক্ষ্য রাখবেন যে এখন তোমাদের কাজের ধরন কি এরপর তোমাদেরকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে যিনি প্রকাশ্য গোপন সব কিছু জানেন তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যে তোমরা কেমন আমল করেছিলে অন্য কতক লোক এমন রয়েছে যাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা এখনো বাকি আছে তিনি ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দেবেন আর না হয় তাদের উপর আবার মেহেরবান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 সৎ কাজের আদেশ দাতা মন্দ কাজের নিষেধকারী এবং আল্লাহর দেয়া সীমার হেফাজতকারী হে রাসুল এই মুমিনদেরকে সুসংবাদ দিন নবী ও ইমানদারদের এটা মোটেই সাজে না যে তারা মুশ্রিকদের পক্ষে মাকফিরাতের দোয়া করবে এ কথা তাদের কাছে স্পষ্ট হওয়ার পরও যে তারা দোষকের বাসিন্দা হবারই যোগ্য হোক না তার নিকটাত্মীয় وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم ইব্রাহিম যে তার পিতার জন্য মাগফিরাতের দোয়া করেছিলেন তা এ কারণে যে তিনি তার পিতার সাথে ওয়াদা করেছিলেন কিন্তু যখন তার কাছে কথা স্পষ্ট হয়ে গেল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 করা থেকে বিরত থাকতে পারত يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون হে ওই সব লোক যারা ইমান এনেছ তোমাদের আশেপাশে যেসব কাফির রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো তারা যেন তোমাদের মধ্যে বলিষ্ঠতা ও কঠোরতা দেখতে পায় আর জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিদের সাথী আছেন যখন কোনো নতুন সুরান নাজিল হয় তখন তাদের মধ্যে কেউ কেউ ঠাট্টা করে মুসলমানদেরকে জিজ্ঞেস করে বলো দেখি এ সুরা দ্বারা তোমাদের মধ্যে কার ইমান বেড়ে গেল যারা ইমান এনেছে প্রতিটি সুরাই তাদের ইমান সত্যি বাড়িয়ে দিয়েছে এবং তারা এতে খুবই খুশি